বাইবেল পড়েছি সব জায়গাতে গেছি তবে আমি এখন পর্যন্ত এটা জানি না যে মুসলিমরা কেন দাঁড়িয়ে রাখে আর ইসলাম ধর্মে কি আছে সেটা কোনো হিন্দি বইতে পাইনি ইংরেজি বইতে পাইনি মণিপুরেও পাইনি তাই আমি বলবো আপনারা যদি এই বইগুলো মণিপুরে পাঠানোর ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয় আর আমি যদি এখানে হিন্দি বা ইংরেজিতে কোনো বই পাই তাহলে আমি সেটা কিনতে রাজি আছি ভাই আপনি প্রশ্ন করলেন যে কাশ্মীরে যেমন মুসলিমরা যুদ্ধ করছে জিহাদ করছে একইভাবে মণিপুরের অধিবাসীরাও যুদ্ধ করছে লড়াই করছে আর উনি মণিপুর থেকে চলে এসেছেন এখানে এসেছেন মণিপুরে বিভিন্ন ঝামেলার কারণে পনেরো দিন এখানে আছেন তিনি ইসলাম সম্পর্কে জানতে চান আর উনি জানতে চেয়েছেন যে মণিপুরে কেন পিস টিভি দেখা যায় না হ্যাঁ আর জানতে চেয়েছেন যে মুসলিমরা কেন মুখে দাঁড়িয়ে রাখে আপনার প্রশ্ন দুটো ভাই কাশ্মীরের কথা আমি আগেও বলেছি যে সবাই জিহাদ করছে কথা আমি বলবো না সবাই কিন্তু জিহাদ করছে এক মিনিট আমার কথাটাকে ভুল বুঝেছেন আমি বলছি আপনারাই ঠিক করছেন আপনার প্রশ্ন বুঝতে পেরেছি ভাই আচ্ছা আমি কখনোই বলিনি আপনি ভুল আর আপনার প্রশ্নটাও খুব সুন্দর তবে এটাও পরিষ্কার করি কাশ্মীরে সব মানুষ যুদ্ধ করছে অনেকেই হয়তো সত্যিকারের জিহাদ করছে না কেউ কেউ নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য খারাপ কাজ করছে যারা আল্লাহ সুবাহতালার আদেশ নির্দেশ মেনে যুদ্ধ করছে তাদের যুদ্ধকে বলতে পারেন জিহাদ ফিসাবিল্লাহ আমি ঢালাভাবে বলতে পারি না যে কাশ্মীরের সব মুসলিমই জিহাদ করছে জিহাদ ফিসাবিল্লাহ এবারে মণিপুরের বিষয়টা নিয়ে বলি আমি জানি যে মণিপুরে এখন খুব যুদ্ধ চলছে আর সে যুদ্ধের কারণে আপনি এখানে হতে পারে এটা আল্লাহর ইচ্ছা হয়তো এমনটা আল্লাহর ইচ্ছা যুদ্ধের কারণে আপনি এখানে এসেছেন হয়তো এই দুনিয়ায় শান্তিতে থাকার পাশাপাশি আপনি পরকালও শান্তি পাবেন ঠিক আছে আপনি আমার লেকচার শুনলেন শান্তির উপর পৃথিবীর শান্তিটা হলো সাময়িক চিরস্থায়ী না কিন্তু পরকালের শান্তিটা হলো চিরস্থায়ী এবারে প্রশ্নে আসি যে আমরা দাঁড়িয়ে রাখি কেন আর মণিপুরে পিস টিভি দেখতে পারেন না কেন মণিপুরে পিস টিভি দেখার প্রসঙ্গে বলি আপনি ফ্রিকুয়েন্সিটা চেক করে দেখতে পারেন যদি ডিসেন্টার না লাগান হতে পারে আপনাদের ডিশ অপারেটার চ্যানেলটা আনেনি একটা ডিশ অ্যান্টেনা কিনতে কয়েক হাজার টাকা লাগবে অ্যান্টেনাটা এখন পূর্ব দিকে আটষট্টি ডিগ্রি ঘুরিয়ে দেন আর প্যান অ্যাট স্যাট টেন ইনশাল্লাহ পিস টিভি দেখতে পাবেন আপনাদের কেবল অপারেটরকে বলে দেখেন আমরা মনে করে গিয়ে তাদের বাধ্য করতে পারি না কিন্তু ডিশ অ্যান্টেনা যদি পূর্ব দিকে আটষট্টি ডিগ্রি মুখ করে থাকে আর ফ্রিকোয়েন্সিটা টিউন করেন ইনশাল্লাহ দেখতে পাবেন এবারে বলি মুসলিমরা কেন দাড়ি রাখে আমি এখানে বলবো যে পোশাকে যদি আপনার উদ্দেশ্য বোঝা যায় সেটাই পড়েন একটা লেকচার দিয়েছিলাম যেমন ধরেন যদি কোনো কনফারেন্সে যান বিশেষজ্ঞদের দেখবেন তারা লেবেল পড়েছেন আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমি একজন বিজ্ঞানী এটা হলো অনুষ্ঠান ছাড়াই পরিচয় যদি আপনি শুধু ডাক্তারদের কোনো কনফারেন্সে যান তাদের স্পেশালিটি লেখা আছে যেমন ডক্টর অমুক কার্ডিওলজিস্ট নিউরোলজিস্ট নেফ্রোলজিস্ট হার্টের সমস্যা হলে কার্ডিওলজিস্ট যদি আপনার সমস্যা হয় কিডনিতে তাহলে নেফ্রোলজিস্ট যদি ব্রেনের সমস্যা হয় নিউরোলজিস্ট আনুষ্ঠানিক পরিচয় পবিত্র সুরা আনামের চৌন্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে কোরআন বলছে ইদা জাকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম যদি তাদের কাছে আসো যারা আমার আয়াতে ইমান আনে তাদের বলো সালাম আলাইকুম তাদের বলো শান্তি বর্ষিত হোক ইসলাম আমাদের বলে তোমরা বলো আসসালাম আলাইকুম এটা শান্তির ধর্ম কমপক্ষে প্রতিদিন প্রত্যেক মুসলিম অন্তত পক্ষে পাঁচবার সালাত আদায় করে যখন সে দৈনিক পাঁচবার নামাজ পড়ে যদি সে শুধুমাত্র ফরজ নামাজগুলো আদায় করে যেটা আবশ্যকীয় পাঁচবার গুণ দুই নামাজ আদায় শেষ হলে বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার ডান দিকে যত লোক আছে তাদের সবার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক আমার বাম দিকে যত লোক আছে তাদের সবার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক প্রত্যেক নামাজে দুইবার বলি কমপক্ষে পাঁচবার নামাজ পড়ি কমপক্ষে দশবার সালাম জানাচ্ছি ডান দিকের সব মানুষদের এর পাশাপাশি বাম দিকের সব মানুষদের যদি সুন্নাতে দাও পড়ি তাহলে আরো দশ বার এভাবে অন্তত পক্ষে বিশ বার আমি সালাম জানাচ্ছি আমার ডান দিকের মানুষদের আর বাম দিকের মানুষদের যদি সাধারণ শূন্যত পড়ি তাহলে আরো বেশি হবে যখনই আমি কোনো মুসলিমকে দেখি তাকে বলি আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক পবিত্র কোরআনের কথা আছে সুরান নিসার ছিয়াশি নাম্বার আয়তে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যদি কেউ তোমাকে অভিবাদন করে উত্তম অভিবাদন করে তুমি আরো ভালোভাবে অভিবাদন করো অথবা তার সমান কেউ যদি আমাকে বলে আসসালাম আলাইকুম আমি তখন বলবো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেউ আমাকে বললো শান্তি বর্ষিত হোক আমি তখন বলবো শান্তি ও রহমত বর্ষিত হোক কেউ যদি বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি তখন বলবো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতহু আরো ভালোভাবে দেব যদি কেউ বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহু আমি অন্তত পক্ষে একইভাবে বলবো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতহু কেউ আমাকে বললো আসসালামু আলাইকুম আমি বললাম ওয়ালাইকুম আসসালাম কথাগুলো একই কিন্তু বললাম হৃদয়ের গভীর থেকে এমনটা হলো ভালো তাহলে আল্লাহ করণে বলেছেন আরও ভালোভাবে অভিবাদন করো এখন ধরুন ভ্রমণ করছি মুসলিমদের সাথে দেখা হবে এটা কিভাবে বুঝবো যে কোন লোকটা মুসলিম এজন্য আমাদের লেভেল আছে দাড়ি কিন্তু এখন মিডিয়াতে দেখবেন মুখে দাড়ি থাকলে আপনি সন্ত্রাসী আচ্ছা <laughs> না কিন্তু ভাই আগে উত্তরটা শেষ করতে দেন আমাকে উত্তরটা শেষ করতে দেন যদি শিখরা দাড়ি রাখে আর পাগড়ি পরে তাহলে বলা হয় ঐতিহ্য মানছে আর মুসলিমরা দাড়ি রাখলে বলা হয় সন্ত্রাসী খ্রিস্টান নানদের দেখবেন তারা মাথা ঢেকে রাখে তাদের বলা হয় ধার্মিক আর মুসলিম মেয়েরা মাথা ঢাকলে তাদের বলা হয় নিপীড়িত মিডিয়া মিডিয়া মিডিয়া এই দাড়ি এই দাড়ি একটা মাছিরও ক্ষতি করতে পারবে না আমার মাথার এই টুপি একটা মাছিরও ক্ষতি করতে পারবে না কোরআন পড়লে দেখবেন কোরআনে কোথাও দাড়ি রাখার কথা বলা হয়নি কোরআনে দাড়ি নিয়ে একটা আয়াতে আছে সুরা তাহার মধ্যে এখানে চুরানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে সেখানে মুসা আলাহ ইসাল্লাম তিনি তখন দাড়ি ধরেছিলেন তার ভাই হারুনের ইহুদিরা বলে হারুন হারুন তখন বললেন হে আমার সহদর তুমি কেন আমার মুখে দাড়ি ধরেছ শুধুমাত্র এ আয়াতটাতে দাড়ির কথা আছে আমাদের প্রিয় নবীজি বলেছেন সেই বুখারিতে আছে সাত নম্বর খণ্ডের সাতশো আশি ও সাতশো একাশি নম্বর হাদিসে আমাদের প্রেণবীজি বলেছেন পত্তলিকরা যে কাজ করে তার বিপরীতটা করো তোমাদের গোপ ছোট করে ছাটো আর দাড়ি রাখো যেহেতু এটা নবীজির নির্দেশ আর আল্লাহ করণে বলেছেন আতিউল্লাহ আতিউর রাসুল আল্লাহ এবং তার রাসুলকে মান্য করো নবীজি নির্দেশ দিয়েছেন আমরাও মানব আর এই দাড়ি থাকলে আমরা সহজে চিনতে পারি অনেক লোক বিভিন্ন সময় আমি যখন রাস্তায় হাঁটি যখন বিদেশে যাই তারা আমার টুপিয়া দাঁড়িয়ে দেখে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা অনানুষ্ঠানিক পরিচয় আমি শান্তি প্রচার করছি আমাদের বুঝতে হবে যে এটা একটা অনানুষ্ঠানিক পরিচয় আর একটা উদাহরণ দেই একটা গাড়ি কিনলেন আপনি যদি ডাক্তার হন গাড়িতে ক্রস লাগানো থাকে কেন এটা বোঝাতে যে গাড়ির মালিক একজন ডাক্তার যদি আপনার ইমার্জেন্সি কাজ থাকে আপনি গাড়ি থামাতে পারেন তারপর সাহায্য চাইতে পারেন সেখানে যদি কারো মুখে দাড়ি দেখেন আর মাথায় টুপি দেখেন তাহলে বুঝবেন যে সে মুসলিম আমার মনে আছে দাদা নানাতে জিজ্ঞেস করলে পাবেন তাদের জিজ্ঞেস করে দেখবেন পঞ্চাশ বছর আগে একশো বছর আগে তারা আপনাকে বলবে যে অমুসলিমরা তারা যখন কোনো ট্যাক্সি ভাড়া করতে চাইতো তখন একজন এমন ড্রাইভার খোঁজ করত যার মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে আছে মুসলিম ড্রাইভার এ লোক আমাকে ঠকাবে না যদি তারা মুদি দোকানে কেনাকাটা করতে যেত তারা এমন লোকের কাছ থেকে জিনিসপত্র কিনত যার মালিকের মুখে দাঁড়িয়ে আছে মুসলিম এই লোক ঠকাবে না কিন্তু এখন যদি মাথায় টুপি থাকে মুখে দাড়ি তার মানে এই লোক সন্ত্রাসী তাহলে ইসলাম সম্পর্কে অনেক বদনাম এখন আমাদেরকে হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে ঠিক এটা আমাদের একটা লেভেল এটা আমাদের নবীজির নির্দেশ তিনি বলেছেন সেজন্য আমরা এটা করি এতে একটা মাছিরও ক্ষতি হবে না এটা অনানুষ্ঠানিক পরিচয়ের একটা মাধ্যম যে আমরা মুসলিম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 এটার উপরে এত জোর দিচ্ছি কেন যে তিনি শেষ নবী আল্লাহ আরেকজন নবী পাঠাতে চাইলে কি পারতেন না আর শেষ প্রশ্ন যদি আমি আল্লাহকে দেখতে চাই তাহলে কি করব আপনার এই প্রশ্নে পরে আসছি প্রথম অংশটা যে জোর দিচ্ছি কেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ নবী শুধু আমি জোর দিচ্ছি না বেদও জোর দিচ্ছে পুরাণও জোর দিচ্ছে বাইবেলও জোর দিচ্ছে আর কোরআন অন্যান্য ধর্মগ্রন্থ জোর দিচ্ছে আল্লাহ পবিত্র বলেছেন সুরা হজবের চল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মা কানা মোহাম্মদুন আবা আদম মির্জালকুম ওলাক রসুল্লাহ ও খাতমুন নবীন ও কান আল্লাহ আলিমা যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন বরং তিনি হলেন আল্লাহ তালার প্রেরিত রাসুল তিনি নবুয়তের শেষ সিলমোহর আর নিশ্চয়ই আল্লাহ সকল বিষয় জানেন এখন আল্লাহ নিজে এই কথা বলেছেন আল্লাহ নতুন কাউকে পাঠাতে চাইলে অবশ্যই পাঠাতে পারতেন তবে আল্লাহ কখনো মিথ্যে কথা বলেন না আল্লাহ কখনো মিথ্যে বলেন না পবিত্র করণে এই কথা উল্লেখ করা আছে সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে তিনি হলেন শেষ নবী তাই আল্লাহ জানেন যদি আল্লাহ নতুন কাউকে পাঠাতে চাইতেন তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শেষ নবী উল্লেখ করতেন না যেহেতু মোহাম্মদকে শেষ নবী বলা হয়েছে আমি বিশ্বাস করেছি আর আল্লাহ তালা তো ভবিষ্যতও জানেন আপনি আমি ভবিষ্যৎ জানি না আল্লাহ ভবিষ্যৎ জানেন তিনি বলেছেন মোহাম্মদই শেষ নবী সেজন্য আমি সেটা বিশ্বাস করি এখন আমাদের যেটা যখন প্রয়োজন আল্লাহ তাল্লাহ ঠিক সেটাই দিয়েছেন আমাদের কিছু মানুষ বলে আল্লাহ নবীকে কেন সৃষ্টির প্রথম দিনেই পাঠালেন না আমার ছেলে কয়েকদিন আগে বলছিল আমাকে প্রথমে কেন মেডিকেল কলেজে ভর্তি করলেন না বললাম আগে তো স্কুলে যেতে হবে class one class two class three college তারপর মেডিকেল ঠিক আছে তাই মানুষের সভ্যতার বিভিন্ন পর্যায়ে আল্লাহ বিভিন্ন রাসুল পাঠিয়েছেন আমরা চারটা কিতাবের নাম জানি এছাড়াও অনেক আছে তওরাত জাবুর ইঞ্জিল এগুলোর নাম জানি এরপর আল্লাহ তালাই ঠিক করলেন যে চোদ্দশো বছর আগে মানুষ পবিত্রকরণ বোঝার পর্যায়ে চলে এসেছে তখন তিনি পাঠালেন তার সর্বশেষ চূড়ান্ত রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সর্বশেষ চূড়ান্ত কিতাব হলো কোরআন এখন আল্লাহ চাইলে অবশ্যই নতুন কাউকে পাঠাতে পারেন তবে যেহেতু তিনি বলেছেন আর কাউকে পাঠাবেন না তাই পাঠাবেন না এই দিন তিনি সম্পূর্ণ করেছেন আগের ধর্মগ্রন্থগুলো সম্পূর্ণ অবস্থায় ছিল না আল্লাহ বলেছেন মহান স্রষ্টা পবিত্রকরণে বলেছেন সুরা মাইদা তিন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আজ এই দিনে তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে আমি সম্পূর্ণ করলাম ইসলামকে দিন হিসেবে সম্পূর্ণ করার পর নতুন কিছু যোগ হবে না অথবা এখান থেকে কোনো কিছু বাদও দেওয়া যাবে না এটা সম্পূর্ণ আর সেজন্য যদি আজকের দিনে কেউ বলে যে সে আল্লাহর কাছ থেকে আসমানি কিতাব পেয়েছে আর যদি বলে সে আল্লাহর রাসুল তাকে মানসিক ডাক্তার দেখাতে হবে এখন অনেক মানুষে নিজেকে ঈশ্বর বলে দাবি করে অনেকে ঈশ্বরের নবী বলে দাবি করে মানসিক ডাক্তার দেখাতে হবে তাকে কারণ কোরআনের পরে নতুন কোনো আসমানি কিতাব আসবে না মোহাম্মদের পরে কোনো নতুন নবী আসবে না এবার আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আল্লাহকে দেখতে চাইলে তখন আপনাকে কি করতে হবে আমি যদি ঈশ্বরকে দেখতে চাই তাহলে আমি কি করব আমি বলছি কি করবেন এই পৃথিবীতে আল্লাহকে দেখতে পাবেন না পবিত্র পবিত্রকরণে বলা আছে যে মুসা আলাহিসাল্লাম ইসলাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন আল্লাহ তাকে বলেছিলেন পাহাড়ের দিকে তাকাও আমি এই পাহাড়ে আমার একটা ঝলক দেখাবো সেই পাহাড়ে তখন কি অবস্থা হলো সেই পাহাড়ের আগুন থেকে মুসা নবীর চোখ ধাঁধিয়ে গেল পৃথিবীতে দেখতে পাবেন না তবে পরকাল আল্লাহকে দেখতে পাবেন যদি আপনি জান্নাতে যান সবকিছু সেখানে পাবেন খাবার সবকিছুই পাবেন লোকজন হাদিসে উল্লেখ করা আছে তারা তখন আল্লাহকে দেখার জন্য অনুনয় বিনয় করবে যদি আপনি আল্লাহ তালাকে দেখতে চান তাহলে আল্লাহর এই চূড়ান্ত আসমানি কিতাব পড়তে হবে এই পবিত্র কোরআন কোরআনের কথাগুলো মেনে চলবেন সর্বশেষ আর চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথাগুলো মেনে চলবেন যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর কোরআনের কথাগুলো আপনি মেনে চলেন ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন যদি আমি মানি আমিও জান্নাতে যাব আর ইনশাল্লাহ আমরা আল্লাহর আইন মেনে চললে জান্নাতে যাব আর ইনশাল্লাহ আমরা সেখানে আল্লাহকে দেখতে পাবো আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ এবারে শেষ প্রশ্ন মহিলাদের মধ্য থেকে আসসালামু আলাইকুম ডক্টর নায়েক আমার নাম মিতা আমি মিডিয়ায় কাজ করি আমার প্রশ্নটা হলো পূজার প্রসাদ নেওয়া কি মুসলিমদের জন্য হারাম আর কেন বোন আপনি প্রশ্ন করলেন যে মুসলিমদের জন্য পূজার প্রসাদ খাওয়াটা হারাম কিনা প্রসাদ এই খাবারটা দেওয়া হয় ঈশ্বরের উদ্দেশ্যে হিন্দুরা বিভিন্ন মূর্তির উদ্দেশ্যে প্রসাদ দেয় পবিত্রকরণে মোট চার জায়গায় উল্লেখ করা হয়েছে সুরা বাকার একশো তিয়াত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা মাইদা তিন নম্বর আয়াতে উল্লেখ আছে সুরা আনামের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা নাহালের একশো পনেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তোমাদের জন্য করা হয়েছে মৃত জন্তু রক্ত শূকরের মাংস খাওয়া আর যে পশু জবাই করার সময় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে তাহলে যে পশু জবাইকালে আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয় সেটা আমাদের জন্য হারাম আর এই কারণেই পূজার প্রসাদ নিয়ে খাওয়া এটা হারাম ইসলামে আপনি বেদেও দেখবেন বেদের কথা বলছে কারণ বেদ পরিষ্কারভাবেই বলেছে নাতাস্তি প্রতিমা আস্তি মহান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই তার কোনো ছবি নেই তার কোনো মূর্তি নেই কোনো ভাস্কর্য নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো পেন্টিং নেই তাহলে বেদ অনুযায়ী ঈশ্বরকে খাবার নিবেদন করা নিষিদ্ধ তাহলে দেখছেন যে বেদও এর বিরুদ্ধে কথা বলছে এটা ভুল মূর্তির উদ্দেশ্যে খাবার দেওয়াটা ভুল একইভাবে যেহেতু কোরআন নিষেধ করেছে মুসলিমদের নিষেধ করেছে খাওয়া যাবে না নেওয়া যাবে না এটা ভুল বোন আশা করি উত্তরটা পেয়েছেন স্যার আরেকটা ব্যাপার আমি একজন হিন্দি মাঝে মধ্যেই গুরুদুয়ারায় যাই গুরুদুয়ারাতে কোনো মূর্তি নেই মূর্তি পূজা হয় না গুরুদুয়ারাতেও প্রসাদ বিলানো হয় এটাকে বলে কানা প্রসাদ এই প্রসাদও খাওয়া যাবে না এরকম করার কারণটা কি সুন্দর এই প্রসাদ তো কোনো মূর্তির উদ্দেশ্যে না হ্যাঁ ঠিক বোন আমি আপনাদের গুরু গ্রন্থের একজন ছাত্র আর দেখবেন যে শিখদের কথা অনুযায়ী ধর্মগ্রন্থ প্রথমে আদিগ্রন্থ গুরুগ্রন্থ এখানে ঈশ্বর একাত্মবাদ নিয়ে বলা হয়েছে সেখানে বলা আছে যে মহান স্রষ্টার কোনো মূর্তি নেই ছবি নেই মহান স্রষ্টাকে সেখানে বিভিন্ন নামে ডাকা হয়েছে রাহিম কারিম আল্লাহ অনেক নামে এখানে আমাদের মিল আছে তবে দুর্ভাগ্যজনকভাবে যখন গুরুদুয়ারায় যাবেন যদিও শিখরা এমন কোনো স্রষ্টাকে বিশ্বাস করে না যার কোনো ছবি আছে তারপরও তারা উপাসনা করে গ্রন্থকে মনে করে গুরু কারণ গুরুর এখন নেই আর সেখানে যে প্রসাদ দিচ্ছেন সেটা পরোক্ষভাবে একই জিনিস শিখ ধর্মগ্রন্থ বলছে মূর্তি পূজা করা নিষেধ এখানে তারা পরোক্ষভাবে খাবারগুলো স্রষ্টাকে দিচ্ছে আর এমনকি গুরুগ্রন্থ বলছে স্রষ্টার খাওয়ার প্রয়োজন হয় না তাহলে আপনারা স্রষ্টার সামনে কেন খাবার দিচ্ছেন পবিত্র করণে সুরা আনামের চোদ্দ নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ সবাইকে খাওয়ান কিন্তু তার খাওয়ার প্রয়োজন হয় না তাহলে স্রষ্টাকে খাবারগুলো কেন দিচ্ছেন কেন দিচ্ছেন তাকে তাহলে বোন আপনারা আদি গ্রন্থ মেনে চলছেন না আপনারা গুরু গ্রন্থ মেনেও চলছেন না মহান স্রষ্টার কোনো খাবারের প্রয়োজন হয় না তিনি কোনো খাবার ছাড়াই টিকে থাকবেন তিনি সবাইকে খাবার যোগান দেন আশা করি উত্তরটা পেয়েছেন ওয়াখর দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমি দর্শকদের আরও কিছুক্ষণ ধৈর্য ধরে থাকতে বলবো কারণ স্টেজে আসছেন আমন্ত্রিত অতিথিরা যারা এসেছেন আমেরিকা কানাডা আরও বিভিন্ন দেশ থেকে আমরা সবাই তাদের একটু এক নজর দেখতে চাই তাই আমি অতিথিদের অনুরোধ করব ইয়াসির ফাজাদা শেখ জাফর ইদ্রিস দয়া করে আপনারা স্টেজে উঠে আসুন দর্শক শ্রোতারা আপনাদের দেখবেন এইসব বিখ্যাত বক্তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছেন তারা ডক্টর জাকি নাকি এটা অনেক বিখ্যাত এ কয়দিন তারা এখানেই ছিলেন অনেক দর্শকে হয়তো তাদের তখন দেখেননি তাই বক্তাদের অনুরোধ করছি আমি দর্শকদের অনুরোধ করব একটু ধৈর্য ধরে বসেন আমরা এখন অনুষ্ঠান শেষ করব স্টেজে আসছেন doctor Bilal Philips Yasir Fazaga Sheikh Jafar Idris Sudan থেকে doctor Osman Siddique al Qari Saudi Arabia থেকে কারি শেহেরজাদ এবং ডক্টর মামদু মোহাম্মদ ভাই ও বোনেরা আসুন মুম্বাইয়ের পক্ষ থেকে আমরা এই বিখ্যাত বক্তাদের অভিনন্দন জানাই আল্লাহ আকবর তকবীর জাজাকাল্লা খায়ের সবাইকে অনেক ধন্যবাদ গত দশ দিন ধরে এই সব বক্তাগণ আমাদের এখানে বিভিন্ন লেকচার দিয়েছেন প্রতিদিন আমাদের এখানে ওনাদেরকে পেয়ে আমরা আসলেই গর্বিত ওনাদের সাথে আমাদের সময়টা আমরা সবাই উপভোগ করেছি আমরা এই এক্সিবিশন আর কনফারেন্সে ইসলাম ধর্মের কথাগুলা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আর ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণাগুলা দূর করার চেষ্টা করেছি যথাসাধ্য চেষ্টা করেছি আমরা মাশাল্লাহ এখন ডক্টর জাকির নায়ককে অনুরোধ করব আমাদের এই সম্মানিত অতিথিদের পক্ষ থেকে কিছু বলার জন্য অবশ্য কয়েকজন বক্তা আগেই চলে গিয়েছেন doctor Anwar Ibrahim Abdur Rahim Green Sulaiman Amri doctor Ahmed সাইফুদ্দিন এছাড়া মসজিদে নববীর প্রাক্তন ইমাম ওনারা আরও আগেই চলে গিয়েছেন বাকি বক্তারা সবাই স্টেজেই আছেন ডক্টর জাকির এবারে অনুষ্ঠান শেষ করবেন প্রথমেই আমি আল্লাহ তালাকে ধন্যবাদ জানাই যে আমরা এই দশ দিনের ইসলামিক কনফারেন্সটা সফলভাবে শেষ করতে পেরেছি আল্লাহ সাহায্য করেছেন বলে এটা সম্ভব হয়েছে এরপর আমি ধন্যবাদ জানাবো আমাদের বিজ্ঞ বক্তা আর বিশেষজ্ঞদের তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছেন বিভিন্ন এলাকা থেকে আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে সৌদি আরব থেকে আরব আমিরাত থেকে তারপর মালয়েশিয়া থেকে এরকম বিভিন্ন দেশ থেকে ওনারা না থাকলে অনুষ্ঠানটার আয়োজন করা সম্ভব হতো না আর যদিও তারা খুবই ব্যস্ত মাসাল্লাহ অনেকেই পুরো দশ দিনই ছিলেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আর ইনশাল্লাহ আল্লাহ তাদের রহমত করছেন দোয়া করি আল্লাহ যেন তাদের জান্নাতে পাঠান আর অন্যান্য সবার পাশাপাশি